দার্স হচ্ছে মুস্তালাহুল হাদিস বা ওসুল হাদিস সম্পর্কে অর্থাৎ হাদিসের সহি জয়ীফ হাদিসের যে বিভিন্ন স্তর রয়েছে কেমন করে বুঝবেন এই সম্পর্কে প্রাথমিক কিছু জ্ঞান আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে আল হাদিসুল হাসান হাসান হাদিস আপনারা হাদিস জানেন যে যে হাদিসগুলি আমল করা যাবে আমল যোগ্য সেগুলি হচ্ছে দুই প্রকার সহি এবং হাসান সহি এবং হাসান আবার সহি দুই প্রকার সহি দুই প্রকার কে বলতে পারেন এটাকে পড়া হয়েছে সহিদ সাহি লেজাতেহি আর সাহি লেগাইরি সাহি মানে নিজেই সরাসরি নিজে থেকে স্বয়ং সম্পূর্ণ হয়ে সহি আর সাহি লেগাইরিহি নিজে স্বয়ং সম্পূর্ণ সহিদ ছিল না হয়তো হাসান ছিল একটু নিম্নে ছিল কিন্তু বেশ কিছু সমর্থন আরো কিছু সনদ একাধিক সূত্র হওয়ার কারণে অন্যের দ্বারা সে কি হয়ে গেছে সহির পর্যায়ে পৌঁছে গেছে তো যখনই সাহি বলবেন দুটোই সামিল সাহিলে জাতেই হইতে পারে অথবা সাহিলে গাই হাসানই ছিল কিন্তু ওই একটি সূত্র থেকে হইলেটি হাসান হইতো পাঁচটি সাতটি সূত্র থেকে হাদিসটি বর্ণনা হওয়ার কারণে হাদিসটি সাহি লেগাইরেহি হয়ে গেছে ওই রকম হাসানও দুই প্রকার হাসান লেজাতেহি আর হাসান লেগাইরেহি আজকে হাসানের আলোচনা শুরু হবে আর তারপরে নিচে যেগুলি আসবে জয়ীফ জয়ীফ জিদ্দান অত্যন্ত দুর্বল বাতিল ওয়াহি ওয়াহি ফালতু মুনকার আর একেবারে লাস্ট হচ্ছে মৌজু মানে জাল মিথ্যা এই পুরো কিতাবে এতগুলি জিনিস বিস্তারিত পড়া হবে তার মধ্যে আমরা এখন সহির পরে হাসানে ঢুকেছি হাসান হাদিস কাকে বলে এ সম্পর্কে হাসান হাদিসের সংখ্যা সম্পর্কে আগের আইম্মাই কেরামদের নানা মত রয়েছে অল্প কিছু মত তাদের কিছু উল্লেখ করেছেন লেখক তারপরে যে মতের উপর এখন প্রায় সমস্ত মহাদিসাম বা হাদিস যারা চর্চা করেন হাদিস নিয়ে পড়াশোনা করেন যেমন মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে হাদিস ফ্যাকাল্টি আছে যেখান থেকে আমরা পড়েছি তো হাদিস ফ্যাকাল্টিতে যেখানে রিসার্চ হয় হাদিসের উপর আল্লাহ নাসরুদ্দিন আলবানী এই জামানার যে হাদিসের অনেক খিদমত করেছেন শহীদ জয়ীফের এখন এসব আইমাই কেরামদের প্রায় আট আর ছয় চোদ্দ হয় তাই না চোদ্দশো বছর হাফেজ ইবিন হাজার রহমতুল্লাহ আলের জামানা থেকে শুরু করে হাফেজ হাজার রহমতুল্লাহ আলী মিশরের মহাদ্দেশ ছিলেন আর খুব বড় মহাদ্দেশ ছিলেন ওনার অনেক কিতাব রয়েছে তার মধ্যে বোখারি শরীফের ভাষ্য বারো খণ্ডে রয়েছে ফথুল বাড়ি বলুগুল মারাম হাদিসের কিতাব সংকলন ছোট একটা সংকলন রয়েছে বহু কিতাবই রয়েছে হাদিসের ফেখের ওপর হাফিজ নাহাজা রহমতুল্লাহ যে সংজ্ঞাটি করেছেন সেই সংজ্ঞার ওপর এখন সবাই এসে থেমে গেছে এই সংজ্ঞা মোতাবেক আমরা চলবো হাসানের ক্ষেত্রে সেটা শেষখানে উল্লেখ করেছেন লেখক এবং এটিকে এটাকে আপনাদেরকে মনে রাখতে হবে আর বাকি আগের যেগুলো উক্তি আছে দু একটি উক্তি উল্লেখ করা হয়েছে এমাম খাত্তাবির এবং এমাম পিমিজির হাসানের তারিফ বা সংজ্ঞা সেগুলি শুনে নেন মনে রাখতে পারলে ভালো কথা বলছেন লেখক যে তারিফ হু এক নম্বরে তারিফ হু মানে তারিফুল হাসান হাসান হাদিসের তারিফ তারিফ মানে কি সংজ্ঞা বা পরিচয় কাকে বলে হাসান হাদিস কাকে বলে পরিচয় দিতে গিয়ে মহাদিসরা বা যারাই যে কোনো জিনিসের সংজ্ঞা করে দুই ভাবে পরিচয় একটা হচ্ছে শাব্দিক অর্থ একটা হচ্ছে পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থটা হচ্ছে সংজ্ঞা আর শাব্দিক অর্থ হচ্ছে যেটা লোগাতে ডিকশনারিতে যেটা অভিধানে পাওয়া যায় তো প্রথম বলছেন আলিফ মানে কয় লোগাতান মানে আবিধানিক অর্থ ডিকশনারিতে হাসান মানে ছেলেদের নাম হাসান রাখে না নাতের নাম হাসান ছিল না হাসান মানে কি হাসান মানে সুন্দর বলছেন যে লোগাতান হুয়া সেফাতুন এসটি হচ্ছে সেফাতে শেগা সেফাতে শেগা ইসিম ফাইল একটা আর ইসিম মফুল একটা আর একটা সেফাতে মোসাব্বা আছে ইসিম ফাইলও না আর মফুলও নাই যেমন রাহিম ফাইলের ওজনে যদি হইতো তো বলতেন ইসিম ফাইল তাই না রাহিম আর মারহুম যদি বলতেন ইসিম মফুল হলো আমার দেশের কেউ মারা গেল কি বলে মরহুম অমুক অবশ্য মরহুম বলা ঠিক নাই একটা মশলা শুনে রাখেন মরহুম অমুক আমার দেশের লোকেরা লিখে বলে মরহুম বলা ঠিক নাই কারণ আপনি নিশ্চয়তা দিয়ে দিলেন যে ওর রহম অলরেডি করে দেওয়া হয়েছে মারহুমের শাব্দিক অর্থ হচ্ছে যার ওপর দয়া করা হয়েছে আল্লাহ দয়া করেছে না আল্লাহর আজাবে কবরে ফেঁসে আছে আপনি জানলেন কি করে তাহলে কোন মৃত ব্যক্তিকে মরহম বলা এটি বিদাতি পরিভাষা শুনে রাখেন এই মাসলা হয়তো কখনো আমার কাছ থেকে শুনেছেন কিনা মারহম বলা যাবে না তবে কি বলা যাবে তাহলে রাহেমাহুল্লাহ বা রাহমতুল্লাহ আলহি আল্লাহ তার উপর রহম দোয়া করেন কিন্তু নিশ্চয়তা দিয়ে না মারহম নিশ্চয়তা দিয়ে দেওয়া হইলো কনফার্ম যে মারহম হয়ে গেছে না মারহম হয়নি কিন্তু আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন রহেমাহুল্লাহ আল্লাহ তারপর রহম করুন আল্লাহ আল্লাহর কাছে চাইলেন যেন আপনি রহমতুল্লাহ আলিহে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এই জন্য আইম্মাই কেরাম আমাদের দেশের মানুষ শুধু আইম্মাই কেরাম যদি হয় বা বড় বড় আলেম হয় তাহলে তাদের এন্তেকার করে রহমতুল্লাহ আলী না আল্লাহ মারা যদি গিয়ে থাকে কি বলবে আবু আল্লাহ রহমতুল্লাহ আলী অম্মি আল্লাহ হা বলে তাহলে করে আর আপনি আপনার অজ্ঞতার কারণে হক করছেন না বাবা মায়ের হক করছেন না এই দোয়া দিয়ে মৃত তারা আর দাদা দাদি নানা নানি যেই কারো নাম আসুক আমার দাদা রহমাহুল্লাহ আল্লাহ রহম করুক আমার দাদি রহমতুল্লাহ আলিহা এইভাবে বলেন হকাদাই হবে আপনার হক রয়েছে তাদের এইরকমই আমার ওস্তাদ মারা গেছে রহমতুল্লাহ আলি শেখ আব্দুল মতিন সালাফি এতেকাল করেছেন মাত্র একদিন আগে রহমতুল্লাহ আলাই এইভাবে বলেন আচ্ছা, এইভাবে আপনি যদি বলেন তাহলে আপনার মমিন ভাই বোনের হকাদাই করলেন আত্মীয় স্বজনদের বিশেষ করে আরো বেশি হক রয়েছে হকাদাই করলেন বলছিলাম কি যে রাহেম ইসিম ফাইল ফাইলের ওজনে আর মারহম ইসিম মাফুল আর রাহিম সেফাতে মোসাব্বা সেফাতে মোসাব্বার বেশ কিছু ওজন আছে একটা ওজন দিয়ে ওকেই করা যাবে না কন্ট্রোল করা যাবে না অনেকগুলি আছে হাসানুন হ্যাঁ, হাসানুন আছে হাসিনে ফাতা হাসান আবার সাবুন ফালুনের ওজনও আছে আগেটা হলো ফালুন আবার হাসিনুনের ওজন আছে রাহিমুন করিমুন এগুলো সবাই সেফাতে মোসাব্বা কাতিলুন বলছে যে এটি হচ্ছে সেফাতে মোসাব্বা মিনাল হুসনে হুসন মাসদার থেকে হুসন হুসন এবং জামাল বলি না ও এর যে হুসন জামাল উর্দুরা বেশি ব্যবহার করে আমরা তো সৌন্দর্য বলি ওটাকে লাবণ্য সৌন্দর্য ইত্যাদি বলি হোসেন থেকে বেমানাল জামাল হোসেন মানে হচ্ছে জামাল সৌন্দর্যতা খুবসুরতি যেটাকে বলা হয় বা মানে খ ইস্তিলাহান মানে পারিভাষিক অর্থ কিসের পারিভাষিক অর্থ হাসানের কার পরিভাষায় হাদিসের পণ্ডিতদের পরিভাষায় মহাদিসদের পরিভাষায় ইখতালাফাত আকুয়ালুল ওলামাই ফি তারিফিল হাসান লেখক বলছেন যে ওলামাদের বিভিন্ন উক্তি রয়েছে ইখতালাফা মানে ইখতলাফ হয়েছে বিভিন্ন উক্তি রয়েছে হাসানের তারিফ সম্পর্কে পরিচয় সম্পর্কে কেন ইখতলাফ হয়েছে নজরান লে আন্নাহ মোতাবাসিতন বাইনা সাহি অদ্বাইফ কারণ এই হাসান সাহি এবং জয়ীফের মাঝামাঝি হাসানটা হচ্ছে এইদিকে জয়ীফ আর এদিকে সাহি এর মাঝামাঝি ওয়ালি আন্না বাদাহম আর রাফা আহাদা কিসমাই হে আর এই জন্য ইখতলাফ হয়েছে যে কিছু কিছু মহাদেসিনরা এই দুই কিসিমের একটা তারিখ করেছে সহির করেছে আহাদা মাই হে দুই কিসিমের একটা তাকসিম তারিফ করে পরিচয় দিয়েছে কিন্তু আরেকটা করেনি চুপ থেকে গেছে তখন এটা কি হইতে পারে ওয়াসা আজকরো তারিফাত এই যে তারিফগুলো বিভিন্ন তারা করেছেন তার কিছু তারিফ বা সংজ্ঞা আমি এখানে উল্লেখ করব। সোম্মা আখতার ও মা আরাহু আউফাকামিন গাইরিহি তারপরে আমি বাছাই করব চয়ন করব যেটাকে আমি মনে করি যে অন্যদের চাইতে বেশি উত্তম মানে উত্তম তারিফ উত্তম সংজ্ঞা প্রথম নম্বরে বলছেন এক নম্বর তারিফুল খাত্তাবি ইমাম খাত্তাবি রহমতুল্লাহ আলের সংজ্ঞা তিনি অনেক আগের আলেম তিনি সংজ্ঞা বর্ণনা করেছেন হাফিজ হাজার রহমতুল্লাহ আলীর কথা উল্লেখ করলাম কিন্তু তার জামানা বলা হয়নি তার ইন্তেকাল আটশো বাউন্ন হিজড়িতে হাফিজ রহমতুল্লাহ আলীর ইন্তেকাল হচ্ছে আটশো বাউন্ন হিজড়ি মানে নবম শতাব্দী যেটাকে বলা হয় হিজড়ির হিজড়ি নবম শতাব্দী আটশো বাউন্ন হিজড়ি থেকে শুরু এখন চলছে চোদ্দশো একত্রিশ তাহলে নয়শো হাজার এগারো বারো তেরো চোদ্দ প্রায় হ্যাঁ, ছয়শোর কাছাকাছি পনে ছয় সাড়ে পাঁচশো বছর বা ছশো বছর তাহলে পাঁচ ছশো বছর থেকে প্রায় এত্তেফাক হয়ে গেছে যে হাসানের তারিখ কোনটা নেব হাফিজ রহমতুল্লাহ যেটা তারিফ করেছেন তার উপর মহাদেশটা চলছেন এই পাঁচ ছয়শো বছর ধরে তার আগে পর্যন্ত দেখতে লাগছিল এবং খাতাবি অনেক আগের প্রায় পঞ্চম শতাব্দীর কাছাকাছি তার জামানা তো এমাম খাতাবি রহমতুল্লাহ আলের হাদিসের সংক্ষিপ্ত একটা টিকা বা ভাষ্য আছে আবু দাওয়াদের মা আলিমুসোনান ওই সারহান নাম আবু দাউদের তিনি তারিফ করেছেন মা হুয়া মা ওরেফা হাসান হাদিস ওই হাদিসকে বলা হয় যার উৎস জানা গেছে যে হাদিসের উৎস কি কে বর্ণনা করেছে কোন কোন লোকগুলি বর্ণনা কমপক্ষে জানতে পারলাম যে কে কে বর্ণনা করেছে লোকগুলি ভালো না মন্দ জানতে পারলাম আর যদি জানাই না তাকে যে কে বর্ণনা করেছে অবস্থা চিনতে পারলাম না লোকগুলিকে তাহলে যাকে চিনি না বা মৃত্যু হইতে পারে বেদিনা হইতে পারে ফাঁসেক হইতে পারে এবং ওই হাদিসের বর্ণনাকারীরা খুব মশুর প্রসিদ্ধ খ্যাতি লাভ করেছে তাহলে প্রসিদ্ধ লোকেরা বর্ণনা করেছে ও আলাইহে আকসারিল হাদিস আর এর ওপরই অধিকাংশ হাদিসের নির্ভর হাসান হাদিসের ওপরে অধিকাংশ হাদিসের নির্ভর এবং যেই হাদিসকে অধিকাংশ আলেমরা কবুল করেছেন অর্থাৎ হাদিসের ক্ষেত্রে যে হাদিসগুলি এর উপর নির্ভরশীল হাদিস মানে অধিকাংশ হাদিস হচ্ছে হাসানের পর্যায়ে সহি হাদিসের তুলনায় হাসান হাদিসের সংখ্যা বেশি আর যে হাদিসগুলিকে অধিকাংশ আলামারা কবুল করেছেন মাসলা মাসাইলের ক্ষেত্রে কারণ হাসান হচ্ছে সর্বনিম্ন সহি সুতরাং এটা আমল আমল করা যাবে এর উপর এর নিচে আর যাওয়া যাবে না এর নিচে যাওয়া যাবে না যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা আজকালকার জামানা অধিকাংশ লোক পাকা ইমানদার নয় তাহলে আপনাকে মোটামুটি আপনাকে আপনার পরিবারকে যদি ইমানের আমলের মধ্যে থাকতে হয় তো সর্বনিম্ন কি দেখবেন আপনার মেয়ের বিয়া দিতে গিয়ে পাঁচাত্তর নমাজটা আছে কিনা যে ছেলেটাকে মেয়েটা দেব ঠিক না বাড়িতে মোটামুটি পর্দা আছে কিনা মোটামুটি পর্দা আছে কিনা যদি দেখা যায় নামাজই নেই পর্দাই নেই বাড়িতে দেবেন আপনি যদি ইমানদার হন তো দেবেন না এই জন্য সর্বনিম্ন এইরকম দেখো না যে না না না ওদের মেয়েরা একেবারে বাড়ি থেকে বেরোয় না স্কুল কলেজে মোটেই পড়ে না বোরখা দিয়ে কি কলেজ স্কুল কলেজের নামই নেই না আর ওদের বাড়িতে এমন কি নিজের ভাই কোনো সময় দেখতে পায় না এইরকম শক্ত শক্ত শর্ত লাগালে আর খুঁজে পাওয়া যাবে না ফ্যামিলি বিবেচনা দেওয়ার জন্য পাওয়া যাবে তাহলে এই ফিতনা ফাসাদের যুগে পাপের যুগে সর্বনিম্ন আমরা মুসলমান খুঁজছি ভালো লোকেরা আত্মীয়তা করার জন্য ওই রকমই হাসান হাদিস হচ্ছে সর্বনিম্ন আমলযোগ্য হাদিস বলছেন যে ওয়াস্তামেলহু আহমাতুল ফোকাহ এবং সেই হাদিসগুলিকে ব্যবহার করে থাকেন অধিকাংশ ফোকাহিকম আম ফোকাহিকরা ফোকাহিকরামরা তাদের মাসলাম মাসাইল ফেকার কিতাবে এই হাদিসগুলিকে ব্যবহার করেছেন মানে দলিলে পেশ করেছেন তাহলে এটি হচ্ছে ইমাম খাত্তাবির তারিফ অনেক লম্বা মাউরিফা মখরাজুহু আশতাহারা রিজালু আলী মাদার আকসাইল হাদিস ওয়াল্লাযী আকবারু আকসারুল উলামা ওয়াস্তামিলু আহমাতুল ফোকাহ পাঁচটি শর্ত লম্বা লম্বা শর্ত তিরমিজি দুই নম্বর তিরমিজি রহমতুল্লাহ সংজ্ঞা কারণ তিরমিজিতে অনেক হাদিস সম্পর্কে বলছে হাজা হাদিসুন গরিবন হাজা হাদিসুন হাজা হাদিসুন গরিবন অনেক রকম করে তিনি বলেছেন তো ইমাম তিরমিজি আবার তারিফ করেছেন সেই তারিফ শুনে কুল্লু হাদিস ইউরবা এমন হাদিস যা বর্ণনা করা হয়েছে লায়াকুন ফি ইসনাদ ইউত্তাহম বিল কাজিব আর তার সনদে মানে সূত্রে এমন কোন ব্যক্তি না হয় যাকে মিথ্যার অপবাদ দেওয়া হয়েছে সর্বনিম্ন শর্ত লাগেছে একেবারে মিথ্যার অপবাদ দেওয়া হয়েছে এমন ব্যক্তি যেন না থাকে যদি কোন হাদিসে এমন ব্যক্তি মিথ্যা বলেছে নয় মিথ্যার অপবাদ শুধু দেওয়া হয়েছে মানুষ অপবাদ সত্য হইতে পারে নাও হইতে পারে না অপবাদ লাগলেই না সতর্ক অপবাদ কেন লাগলো নিশ্চয় এমন সন্দেহের জায়গায় গেছে সন্দেহের জায়গায় গেলে অপবাদ লাগবে আপনি সিনেমা হলের আশেপাশে দাঁড়িয়ে করছেন সিনেমা হল টিকিট কাটার লাইনে না কিন্তু আশেপাশে ঘুরপুর ঘুরপুর ঘুরছেন আপনি সন্দেহ করবেন মানুষ তাহলে যেই ব্যক্তির উপর মিথ্যা অপবাদ লাগছে হতে পারে সন্দেহের জায়গায় গেছে সে যদিও সে মিথ্যা হয়তো বলেনি সেই জন্য তিরমিদি রহমতুল্লাহ আলী বলছেন যে তার সনদে এমন ব্যক্তি যেন না হয় যার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে হাদিস ও সাজ আর হাদিস যেন সাজ না হয় সাজ কি এর আগে বুঝিয়েছিলাম সাজ কাকে বলে হাদিস উভয় পক্ষে দুই দল হয়েছে একটা হাদিস বর্ণগতি দুই দল হয়েছে এক দল একরকম বয়ান করছে আর এক দল আর রকম বয়ান করছে হ্যাঁ কাছে কিন্তু একটু গোলমাল হয়ে গেল দুটোকে একসাথে করে দিল হ্যাঁ রাস্তাতে বারবার করে তলকিন করি চোখ বন্ধ তো কি করে হবে আল্লাহ নাইনটি ওয়ান থেকে আসতে বিরিয়ানি তো ধরে রাখতে হবে বলেনি যে হাদিস সাজ কাকে বলে হাদিস সাজ দুদিকেই আস্থাভাজন ব্যক্তি মুস্তাকিম আস্থাভাজন আমার কাছে মাসুদ ও আস্থাভাজন দুইজন কিন্তু দুই রকম বর্ণনা নিয়ে আসছে একটা ঘটনা সিগো থেকে এসে শোনাচ্ছে যে আজকে সব গাড়িগুলি উঠিয়ে নিয়ে যাচ্ছে যেমন আমাদের আবুল বাসা সব আজকে শুনেলেন গাড়িগুলো সব উঠিয়ে নিয়ে যাচ্ছে এ বলছে সব গাড়ি উঠিয়ে নাচ্ছে যেখানে পাচ্ছে সেখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে মানে এমনকি পার্কিং আছে তবু উঠিয়ে নিয়ে যাচ্ছে এ বলছে না না না যেগুলো পার্কিং এর না রোডের ওপরে ছিল যেগুলো ডবল পার্কিং এর সেগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে তার কথা নেব মাসুদের কথা নেব না এর কথা নেব নিশ্চয় নিশ্চয় দুটোই ঠিক হইতে পারে না তাইলে যে অধিক বিশ্বস্ত তার কথা নেব তাহলে তার হাদিস হচ্ছে সাজের বিপরীত ওটা মাহফুজ এক মিনিট মাই নিলাম যে মোস্তাকিম দেখছি বেশি বিশ্বস্ত সুতরাং এর হাদিস মাহফুজ এর কথা নেব যে বলছেন না কোনখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে পার্কিং আছে ওখান থেকে উঠিয়ে নেয় যার পার্কিং নাই ডবল পার্কিং সেগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে ওর কথাই নিলাম উনি বলছেন যে না না না না যেগুলো শুধু ডবল পার্কিং আছে ওগুলো উঠিয়ে নিয়েছে না এ দেখছি যে তুলনা আস্থাভাজন এও বিশ্বস্ত এও বিশ্বস্ত এর চাইতে এ বেশি বিশ্বস্ত সুতরাং এর হাদিস সাজ আর এর হাদিস হচ্ছে মাহফুজ এর হাদিস নেব ওটা নেব না একটা হইল তাহলে দুইজন বিশ্বস্ত কিন্তু যে বেশি বিশ্বস্ত তার হাদিস মাহফুজ সুরক্ষিত আর যে কম বিশ্বস্ত বিশ্বস্ত দুর্বল নয় কিন্তু কম বিশ্বস্ত সেজন্য তার হাদিসকে সাজ বলে দিলাম তাহলে যদি হাদিস সাজ হয় তাহলে হাসান হইল না এর হাদিস হাসান হলো না আরেকটা হচ্ছে সাজের সংজ্ঞা যে একটা হাদিস বর্ণনা করতে গিয়ে দুটো দল হয়েছে অল্প সংখ্যক লোকের হাদিস হচ্ছে সাজ আর বেশি সংখ্যক দুই দিকে বিশ্বস্ত এদিকে বিশ্বস্ত এদিকে বিশ্বস্ত কিন্তু বেশি সংখ্যক লোকের হাদিস হচ্ছে মাহফুজ আর যে অল্প সংখ্যক লোক বলছে ওটা হচ্ছে সাজ দুইজনে বলছে ঘটনা একরকম আর চারজন বলছে আর একরকম একটি ঘটনা সম্পর্কে একই জায়গার ঘটনা তাহলে কার কথা নেবেন চারজনের বক্তব্য হাদিস হচ্ছে মাহফুজ আর ওই দুইজন বলছে তারাও বিশ্বস্ত কিন্তু না বলবো যে তোমাদের কথা নেওয়া যাবে না কারণ তোমরা অল্প সংখ্যায় এরা এদের বেশি সংখ্যায় তোমাদের বুঝতে ভুলও হইতে পারে সম্ভব বিভিন্ন মানে সম্ভাবনা আছে কিন্তু এরা চারজন বলছে দশ জন বলছে সাজ হাদিস সাজ যদি হয় তাহলে হাদিস হাসান হবে না এমাম তিরমিজি এমাম তিরমিজি বলছেন প্রশ্ন পরে করেন বুঝে নেন আগে মানে অধিক সংখ্যা গরিষ্ঠদের অল্প সংখ্যক লোকেরা বিরোধিতা যেন না করে এবং সেই হাতটি একটি সূত্র থেকে নয় একাধিক সূত্র থেকে বর্ণিত হয়েছে মাধ্যম একটি নয় কয়েক মাধ্যম দিয়ে কয়েকজনের সূত্রে বর্ণিত হয়ে এসছে তাহলে কথার উপর আস্থা বেশি হয়ে যাবে না একটা ঘটনা একজন বয়ান করছে যে রিয়াজে এরকম একটা ঘটনা ঘটেছে না আরো পাঁচজন বয়ান করলো তাহলে পুরো বিশ্বাস হয়ে গেল তো এ হচ্ছে হাসান হাদিসের তারিফের আর একটি শর্ত ফাহুয়া ইন্দানা হাদিস হাসান ইমাম তিরমিজ বলছেন যে এই রকমের হাদিস আমাদের নিকটে হচ্ছে হাদিস হাসান তাহলে কটি শর্ত লাগালেন এমন হাদিস যে হাদিসে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এমন কোন ব্যক্তি নেই বর্ণনাকারী নেই দুই নম্বর হাদিস সাহায্য নাই তিন নম্বর হচ্ছে যে একাধিক সূত্র থেকে বর্ণিত হয়েছে তিনটা শর্ত লাগালেন এম খাতাবি পাঁচটি শর্ত লাগিয়েছেন তারিফ ইবনে হাজার হাফিজ ইবিন হাজার রহমতুল্লাহ আলের তারিফ তিন নম্বরে বলছেন ওয়াখাবুরুল আহাদে প্রথম তিনি সহির তারিফ করেছেন আর সহির পরে একটু নিচে নামলে হাসান এই তারিফটা সহজও এবং এই তারিফের ওপরে আজকাল মহাদিসেনদের হাদিসের

মাত্তাসালা সনদ মানে সূত্রতে কোন জায়গায় যেন বিচ্ছিন্নতা না থাকে গ্যাপ না থাকে মাত্তাসালা বেনাকলিল আদল না তারা গাছ বেনাকলিল আদল হ্যাঁ মানে আদল মানে শুধু না ইমানদার ব্যক্তি হইতে হবে ফাঁসেক যেন না ওর বিপরীতে ফাঁসেক যারা বর্ণনা করছে তারা যেন ফাঁসেক না হয় এমন না হয় যে কোনো সময় কোনো ফাঁসি কাজে দেখা গেছে তারপরে তিন নম্বর শর্ত হচ্ছে তামুদ্দম স্মৃতি শক্তি মজবুত যদি স্মৃতি থেকে বয়ান করে বয়ান করে আর যদি কিতাব ধরে বয়ান করে এর আগে বলেছিলাম সেটাকে বলা হয়েছে যে কিতাব সুরক্ষিত এমন নয় যে বাচ্চাদের হাতে ফেলে রেখেছে খাতায় লিখে আর খাতার দু চার পাতা মাঝে মাঝে বাচ্চারা ছিঁড়ে খেলাধুলা করে এমন ব্যক্তি না হয় এরকম অনেক বাবা আছে মোকাফল তো ওই হাদিস হাদিস সংকলনের জামানা এরকম কিছু লোকেরা ছিল যাদের হাদিসকে পরিত্যক্ত করে দেওয়া হয়েছে কারণ তোমার বাচ্চাদের হাতে তোমাদের হাদিসের কপি দিয়ে দিয়েছো খেলাধুলা করেছে তিন নম্বর শর্ত হয়ে গেল যে স্মৃতি শক্তি প্রকার হইতে হবে অথবা কিতাব থেকে বয়ান করলে শোনাচ্ছে ছাত্রদেরকে কিতাব থেকে পড়ে শোনাচ্ছে তাহলে কিতাব সুরক্ষিত আজকালকার যেমন প্রিন্টেড কিতাব ছিল তখন পাণ্ডুলিপি ছিল হাতের লিখা তো হাতের লিখা আর তখন এই পেজ নম্বর আর এই শব্দ ছিল না দুটো পাতা এদিক ওদিক এদের ঢুকিয়ে দিলে বাড়িয়ে দিলে কমিয়ে দিলে বোঝা যেত না সুতরাং সতর্ক একবারে হেফাজতে রাখে তার কিতাবকে পাণ্ডুলিপিকে এটাকে বলে জব্দে কিতাব আর একটা হচ্ছে জব্দে সাদর মানে মুখস্থ ভালো রেখেছে আর চার নম্বরে সাজ না হয় চার নম্বরে আছে সাজ হম সাজ না হয় পাঁচ নম্বরে হচ্ছে যে কোন রকম গোপন এমন কোন রোগ না থাকে হাদিসে মানে এমন কোন ইল্লত ব্যাধি আছে যার কারণে হাদিসকে মহাদিসরা জয়ীব বলেছে এই বিষয়ে কিতাব লেখা আছে এবং দারপত্নী বা এবং বুখারি এদের কিতাব আছে মানে এই পাঁচটি শর্ত যদি পুরা পাওয়া যায় তাহলে হাদিস কি হচ্ছে খবরে ওয়াহিদ সাহি বলছে খবরুল আহাদ বে নাকলে আদলিন ইমানদার ব্যক্তি বর্ণনা করেছে তামুজাব এবং স্মৃতি শক্তি প্রখর মোত্তাসিল সানাদ সানাদ হ্যাঁ কোনো বিচ্ছিন্নতা নেই মিলে আছে গায়েরা মো আল্লাহ তাতে কোন রকমের ইল্লাত নেই আগে পরে করলে ওলা শাহিন এবং শাহজন নাই হুয়া সাহি লে জাতি এটি হচ্ছে সাহি লে জাতি তাহলে বোঝা গেল সাহি দুই প্রকার হ্যাঁ সাহি লে জাতি ফাইন তারপরে হাফিজ ইবনে হাজার বলছেন যদি স্মৃতি শক্তি প্রখর নাই হালকা হয় বাকিগুলো ঠিক আছে বাকি চারটা ঠিক আছে কিন্তু স্মৃতি শক্তির ক্ষেত্রে দুর্বল নয় কি হালকা দুর্বল হালকা পার্থক্য আছে স্মৃতি শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহাদি জয়ীফ আর স্মৃতি শক্তি দুর্বল নয় কিন্তু একটু হালকা হালকার উদাহরণ মহাদেশ দিয়েছেন যে একশোটি হাদিস বর্ণনা করলে যদি পঁচানব্বইটা শুদ্ধ বা একশোটাই শুদ্ধ হয়ে যায় তাহলে সহি নব্বইয়ের উপরে চলে গেলে সহি এক্সিলেন্ট তাই না আর যদি দেখা যায় যে আশিটা ঠিক হচ্ছে সত্তর আশিটা ঠিক হচ্ছে কিন্তু বিস্তৃষ্টাই কোনো কোনো জায়গায় ভুল করে দেয় তাহলে এর হাদিসকে বলবো খাফাজ সেইটি শক্তি প্রখর নয় তাহলে আপনি একশোটা কথার মধ্যে বিস্তৃষ্ট যদি ভুল হয়ে যায় তাহলে আপনার স্মৃতি শক্তি প্রখর নাই আর যদি ফিফটিতে নেমে চলে আসে একশোটা কথা বলে পঞ্চাশটা বলে পঞ্চাশটা ঠিক হয় এর নিচে আসে সব উলিজয়ী খুব সহজ ভাষায় এটাকে বোঝার জন্য এই সংখ্যা দিয়ে বুঝিয়েছেন তার মানে এই নয় যে পঞ্চাশটাতে ভুল মানে সত্তরটার মধ্যে একশোটার মধ্যে ত্রিশটা ভুল ত্রিশটা ভুল না ভুল শনাক্ত হয়ে গেছে না ওগুলো নেওয়া যাবে না তাহলে যেটা সহি সেটা নেবো কিন্তু এর সত্তরটাকে একবার উপেক্ষা করব না কারণ এর অধিকাংশই যখন ঠিক আছে তাহলে মোটামুটি হাসানের পর্যায়ে আছে তো বলছেন কুলতু আমি বলছি লেখক বলছে ফাঁকা আন্নাল হাসানা ইন্দা ইবনে হাজার তাহলে মনে হচ্ছে যে হাসান ইবনে হাজার রহমতুল্লাহ নিকটে হুয়া সাহি সহি কে বলা হয় কিন্তু এজা খাফা জাবত রাবিহে বর্ণনাকারীর যদি স্মৃতি শক্তি হালকা হয়ে যায় এই কাল্লা তার কন্ট্রোল শক্তি যদি স্মৃতিতে কন্ট্রোল শক্তি কম হয়ে যায় খাইরু মা বেহিল হাসান এটি হাসানের সবচাইতে উত্তম তারিফ খুব সহজ হ্যাঁ বুঝতে পারলেন কি বুঝলেন এবার কি বুঝাবেন সহি হাদিসের তারিফ যার জানা আছে সে খুব সহজে হ্যাঁ যার সনদ মিলিত পরস্পর কোন জায়গায় গ্যাপ নেই বিচ্ছিন্নতা নেই কারণ গ্যাপ থাকলে সন্দেহ হয়ে গেল হাদিসটা ঠিক নাও হইতে পারে কথাটা ঠিক নাও হইতে পারে যেমন আবুল বাসার সাহেব শিখ থেকে একটা কথা শুনেছেন শুনেছেন তিনি কিন্তু তিনি দেখেননি ঘটনা কিন্তু এই যে ঘটনাটা বয়ান করলেন আপনি আপনি প্রতিবেশীর কাছে শুনেছেন গাড়ি উঠিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে আর এসে আমাদের কাছে বয়ান করলেন তাহলে মধ্যখানে ওই ঘটনা দেখা প্রত্যক্ষ করার মাঝখানে গ্যাপ আছে ওই লোকটি ওই লোকটিকে আমরা চিনি না বেনামাজি হইতে পারে আগের জামানে বেনামাজি ছিল না আজকাল তো বেনামাজিও তখনকার জামানে বেনামাজি জৈব বেনামাজি ছিল না কিন্তু সারা ছিল হয়তো হ্যাঁ হয়তো কোন রকমের আরফাসে কি ছিল হালাল হারামের সংমিশ্রণ থাকতে পারে ইত্যাদি তো এই যে গ্যাপ হয়ে গেল অথবা মাঝখানে গ্যাপ দিই আপনি এক বর্ণনাকারী সরাসরি দেখে এসছেন দেখে আসার পরে কিভাবে এটাকে বলবেন আরেকজনকে বয়ান করেছেন যে যাকে বয়ান করেছেন আমাদের মজলিসও নেই আপনি এখানে আর আসলেন না আপনি আসলেন না মধ্যখানে যে ব্যক্তি আপনার কাছ থেকে শুনেছে তার কাছ থেকে মুস্তাকিম শুনেছে মুস্তাকিম এসে বয়ান করছে মুস্তাকিম এসে বয়ান করছে এটা মুস্তাকিম ওই মধ্যজনের নাম উল্লেখ করছে না গায়েব করে দিল অথবা জানে না দেখছি ওই লোকটার নাম তো জানি না তো ঘটনা ওর কাছ থেকে শুনে নিয়েছে যে কার কাছে শুনলেন আপনি বলছে আবুল বসার কাছে ঘটনা কে বলেছে বলছে আবুল বসার বলেছে কথা আপনি বলেছেন কিন্তু মধ্যখানে আরেকজন লোক আছে ওর খবর দিতে পারলো না ক্যাব দিয়ে দিল ওই লোকটি কে আমরা চিনি না আমি মহাদ্দেশ আমি হাদিস এখন যাচাই করবো মুস্তাকিমকে চিনি তো সেকা বিশ্বস্ত আবুল বাসারকে চিনি বিশ্বস্ত মধ্যখানে আরেকটা লোক যা আছে ওই লোকটাকে তো আমি চিনি না জয়ীফ হইতে পারে স্মৃতিশক্তির দিক দিয়ে ইমানের দুর্বল হলে আবার ফাঁসেক টাসেক হইতে পারে হ্যাঁ কাজ যাবো হইতে পারে তাহলে হাদিস মজুর পর্যায়ে জালের পর্যায়ে পৌঁছে যাবে হ্যাঁ সমস্যা তাহলে প্রথম শর্ত হচ্ছে মাত্রা সালা সানাদ সনদটা মিলিত হইতে হবে সূত্রটি তারপরে বেনাকলিল আদল ইমানদার লোক ধার্মিক লোক বর্ণনা করতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে সহি হলে তামুজাব আর হাসান হলে খাফিফুজাব স্মৃতিশক্তি মোটামুটি ঠিক আছে ফুল ঠিক আছে না মোটামুটি ঠিক আছে আর ও হাদিস নয় আর মোয়াল্লাল হাদিস নয় হাদিসে ইল্লত নেই তাহলে হাদিস হাসান হাদিস হাসান জয়ীফ ওর একটা শর্ত কমিয়ে দেন এখানে কি বললাম খাফা বা কাল্লা না ওর স্মৃতি শক্তি স্মৃতি শক্তি দুর্বল একজন বর্ণনাকারী এই যে সূত্র তিনজনের বললাম তিনজনের মধ্যে সবাই না মাসাল্লাহ আবুল মশার স্মৃতি শক্তি ব্রেনি মানুষ কিন্তু মুস্তাকিম না না মনে রাখতে পারে না আজকে বললে কালকে জিজ্ঞেস করলে কিছুই নেই তাহলে কি বলবো জাইফ স্মৃতি শক্তি দুর্বল সুতরাং আমার এই যে হাদিসটা পৌঁছেছি হাদিসের সূত্র হচ্ছে সনদ হচ্ছে জয়ীফ এখন এই হাদিসের যে মতন আছে মানে বিষয়বস্তু যেটা বিষয়বস্তু সহি কিনা আমি অন্য সূত্র খুঁজবো এখন মহাদিসা খুঁজেছে আর অন্য কোন সূত্র থেকে প্রমাণিত হচ্ছে কিনা দেখলাম যে আর একটা সূত্র পাওয়া যাচ্ছে এই হাদিস বর্ণনা করেছেন হেলাল হেলাল থেকে বর্ণনা হচ্ছে তরিক তরিক আমাকে এসে শোনাচ্ছে আর হেলাল কার থেকে বয়ন করেছে ভাই অমুক থেকে অমুক থেকে দিয়ে পৌঁছে দিলাম হাদিসানি ঘটনা আসল ঘটনা পর্যন্ত ঘটনা যদি হয় আর যদি হাদিসের জামানা হয় তার নবী সাল্লাম পর্যন্ত আর এই সিলসিলাতে সকলে কিন্তু বিশ্বস্ত তাহলে দেখলাম এই এই সূত্র দিয়ে হাদিসটা সাব্যস্ত হলো কিন্তু ওই একই বিষয় এরা বর্ণনা করেন বিশ্বস্ত তাহলে আমার কাছে হাদিস এখন সহি হয়ে গেল তখন বলবো সাহি মিন তারিখে তারিখ হেলাল অজাইভ মিন তারিখে মুস্তাকিম এই সূত্র দিয়ে আমার কাছে সাব্যস্ত হয়নি কথাটি কিন্তু আর একটি সূত্র পেলাম বা আরো দু চার পাঁচটি সূত্র পেলাম তার মাধ্যমে এই ঘটনাটি আমার কাছে সাব্যস্ত বুঝা গেছে আর যদি না পাওয়া যায় একটাই সূত্র পেলাম আর ওই সূত্র দুর্বল তাহলে হাদিস দুর্বল হাদিস দুর্বল সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি আজমাইন বাকি অংশটুকু ইনশাল্লাহ আগামী সপ্তাহে